嗯。 বিশ্ব ইতিহাসে অটোমান সাম্রাজ্য ছিল এক অনন্য শক্তি যা প্রায় ছয়শ বছরেরও বেশি সময় ধরে তিনটি মহাদেশ এশিয়া ইউরোপ ও আফ্রিকার বিস্তীর্ণ এলাকা শাসন করেছে বারোশো নিরানব্বই সালে এক ক্ষুদ্র তুর্কি গোত্রের হাত ধরে যাত্রা শুরু করেছিল এই অটোমান সাম্রাজ্য কিন্তু উনিশশো সালে এসে আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের জন্মের মাধ্যমেই সমাপ্তি ঘটেছিল এই অটোমান সাম্রাজ্যের আর এই অটোমানরা শুধুমাত্র সামরিক জয়েই নয় তারা সংস্কৃতি স্থাপত্য বাণিজ্য এবং রাজনীতিতেও গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন ওসমান গাজী এবং তার নাম থেকেই এই অটোমান নামটি এসেছে বারোশো নিরানব্বই সালে ওসমান গাজী আনাতোলিয়ায় একটি ছোট রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন যা প্রথম দিকে ছিল শুধুমাত্র সীমান্তবর্তী যোদ্ধাদের একটি সংঘ কিন্তু ধীরে ধীরে তারা বাইজেন্টাইন ভূখণ্ডের দিকে অগ্রসর হতে থাকে ওসমানের পুত্র অরহান গাজী তেরোশো সালে বুরসা দখল করে এবং প্রথম রাজধানী স্থাপন করেন তেরোশো চুয়ান্ন সালে গ্যালিপলি দখলের মধ্য দিয়ে তারা প্রথম ইউরোপের মাটিতে পা রাখে গ্যালিপলি হচ্ছে একটা উপদ্বীপ এবং এটা আপনারা সবাই জানেন যে এশিয়া এবং ইউরোপের মধ্যবর্তী দুটি দেশ একটি হচ্ছে তুরস্ক আর অন্যটি হচ্ছে রাশিয়া তো আমি তুরস্কের ব্যাপারে আসি তুরস্কের যেহেতু একটা অংশ ইউরোপে পড়েছে এবং আরেকটা অংশ এশিয়াতে পড়েছে যেই অংশটা ইউরোপে পড়েছে সেখানকারই একটা উপদ্বীপ হচ্ছে গ্যালিপদে আর এই জায়গাটা দখলের মাধ্যমেই প্রথমবারের মতো তারা ইউরোপের মাটিতে পা রেখেছিল এরপর একটা লম্বা সময় অতিবাহিত হয় এবং অটোমানদের জন্য একটা অন্যরকম বছর আসে যে বছরটা হচ্ছে চোদ্দশো সাল এই বছরে সুলতান মেহমদ দ্বিতীয় বাইজেন্টাইনের রাজধানী কনস্টান্টিনোপল দখল করেন এবং এই বিজয়ের মাধ্যমে মধ্যযুগের অবসান হয় এবং আধুনিক যুগের সূচনা হয় এরপর অটোমান সাম্রাজ্যের স্বর্ণযুগ আসে পনেরোশো থেকে পনেরোশো সাল এই সময়টার মধ্যে যখন সুলতান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামল চলছিল ওই সময়ে সুলেমান শুধুমাত্র একজন শক্তিশালী সামরিক নেতাই ছিলেন না এর পাশাপাশি তিনি একজন আইন কূটনীতি সংস্কৃতি এবং স্থাপত্যের ক্ষেত্রেও একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন তার সময়ে সাম্রাজ্যের সীমানা হাঙ্গেরি থেকে আরব উপদ্বীপ এবং উত্তর আফ্রিকা থেকে পারস্য উপকূল পর্যন্ত বিস্তৃত হয়েছিল ওই পনেরোশো সাল থেকে পনেরোশো সালের মধ্যেই বর্তমান সময়ের বিখ্যাত তোপকাপি প্রাসাদ এবং সুলেমানিয়া ঘরানার অসংখ্য মসজিদ এবং বিশাল বিশাল নিদর্শন নির্মিত হয়েছিল অ্যাট দ্য টাইম অটোমান প্রশাসন ছিল অত্যন্ত সুসংগঠিত সুলতান ছিলেন তখন সর্বময় ক্ষমতার অধিকারী এবং তার নিচে একটা মন্ত্রী পরিষদ কাজ করত এবং ওই সময়ে সুলতানের একটা পেশাদার সৈন্যদল ছিল এবং এটা একটা বিখ্যাত সামরিক বাহিনী ছিল যেটাকে জানিসারি কোর হিসেবে জানা হতো বা ডাকা হতো যাদের মূলত খ্রিস্টান পরিবার থেকে শিশু বয়সে নিয়ে এসে ইসলাম ধর্মে দীক্ষা দিয়ে প্রশিক্ষণ দেয়া হতো এটা অনেকের কাছে হয়তো একটু অড মনে হতে পারে বাট তারপরেও ওই সময়ে ওই সাম্রাজ্যে মিলেট ব্যবস্থা চালু ছিল এটা এমন একটা ব্যবস্থা যেখানে মুসলমান খ্রিস্টান এবং ইহুদি তারা নিজ নিজ যে ধর্মীয় আইন আছে সেই আইন মেনে চলার একটা অনুমতি তখন দেয়া হয়েছিল আপনি এটা বলতে পারেন যে এই মিলেট ব্যবস্থা চালু হবার কারণেই অটোমান সাম্রাজ্যে তখন বহু জাতি ও ধর্মের একটা শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে পেরেছিল এটাকে এক কথায় এভাবে বলা যেতে পারে যে অটোমান সাম্রাজ্যের ওই শাসনামলে বিভিন্ন ধর্মের মানুষ একত্রে বসবাস করত এবং সুখে শান্তিতে বসবাস করত তবে ওই স্বর্ণযুগের পর থেকেই অটোমান সাম্রাজ্যের যে পতন সেই পতনের বীজ বোনা শুরু হয়ে যায় পনেরোশো একাত্তর সালের লেপান্তর নৌযুদ্ধে ইউরোপীয় শক্তির কাছে অটোমান নৌবাহিনীর পরাজয় ছিল অটোমানদের জন্য প্রথম ধাক্কা এরপর দ্বিতীয় ধাক্কাটি আসে ষোলোশো তিরাশি সালে যখন অটোমানরা ভিয়েনা অবরোধ করতে ব্যর্থ হয়েছিল এই ব্যর্থতার জন্য ইউরোপে অটোমানদের যেই ক্রমাগত অগ্রযাত্রা ছিল সেটির চূড়ান্ত সমাপ্তি ঘটেছিল একটা সামরিক বাহিনীর কথা বলছিলাম আপনাদেরকে যেটা হচ্ছে জানিসারি কোর তখন জানিসারিদের দুর্নীতি এবং বিদ্রোহ প্রশাসনিক অদক্ষতা এবং ইউরোপে স্পেশালি যে শিল্প বিপ্লব হয়েছিল এবং ইউরোপিয়ানরা যেভাবে সামরিক প্রযুক্তিতে অগ্রসর হচ্ছিল এসব কিছু মিলিয়েই অটোমানরা ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে এরপর আঠারোশো শতাব্দীতে ইউরোপীয় শক্তিগুলোর হাতে একের পর এক ভূখণ্ড হারাতে থাকে অটোমানরা তখন বলকান অঞ্চলে জাতীয়তাবাদী আন্দোলন ছড়িয়ে পড়ে আর তখন সাম্রাজ্যকে বাঁচানোর জন্য তানজিমাত সংস্কার চালু করা হয় এই তানজিমাত সংস্কারের অন্তর্গত ছিল আধুনিক শিক্ষা ব্যবস্থা সেনাবাহিনী গঠন এবং প্রশাসনকে সুসংগঠিত করা কিন্তু অভ্যন্তরীণ দুর্নীতি ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এগুলো পুরোপুরি সফল করা যায়নি ইউরোপীয় শক্তিগুলো তখন অটোমান সাম্রাজ্যকে সিকম্যান অফ ইউরোপ নামে ডাকতে শুরু করে অটোমানদের শেষ অধ্যায় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে তারা জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরির মিত্র হয়ে যুদ্ধে অংশ নিয়েছিল তখন ব্রিটিশ ও আরব বাহিনী মধ্যপ্রাচ্যের বিশাল অঞ্চল দখল করে নিয়েছিল উনিশশো সালে পরাজয়ের পর উনিশশো সালের সেভ্রো চুক্তিতে ইউরোপীয় শক্তিগুলো অটোমান ভূখণ্ডকে ভাগ করে নেয় এই অপমানজনক অবস্থার মধ্যেই মুস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বে তুর্কি স্বাধীনতা যুদ্ধ শুরু হয় উনিশশো সালে সুলতানাত বিলুপ্ত হয় এবং উনিশশো সালে তুরস্ক প্রজাতন্ত্রের জন্ম হয় তুরস্কে এখনও অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকাররা জীবিত রয়েছে তাদের স্থাপত্য সাহিত্য সঙ্গীত খাবার প্রশাসনিক কাঠামো সব কিছুতেই অটোমানদের ছাপ রয়েছে তুরস্ক বলকান মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে অটোমান সাম্রাজ্যের ব্যাপারে আমার কাছে যেটা সবচাইতে বেশি ইন্টারেস্টিং লেগেছে যে প্রায় ছয়শো বছর ধরে তারা বহু জাতিক বহু ধর্মীয় বহু সংস্কৃতির বিভিন্ন কিছুকে সমন্বয় করে তারা শাসন করেছিল এর উত্থানটা ছিল ছোট একটা জায়গা থেকে বীরত্ব গাথা একটা উত্থান ছিল কিন্তু অটোমানদের পতন হয়েছিল ধীরে ধীরে একটা বিষয় হয়তো আপনি আমার সাথে একমত হবেন যেটা আমি এভাবে বলতে চাই যে এই পৃথিবীতে হয়তো অনেক শক্তিশালী শাসকদের আগমন হয়েছে বা হয়েছিল হয়তো তারা কয়েকশো বছর তারা শাসন করেছে এবং তারা খুব ভালো শাসন করেছে বা তারা খুব খারাপভাবে শাসন করেছে কিন্তু একটা জিনিস কনফার্ম ছিল যে যে কোনো শাসক বা যে কোনো সাম্রাজ্যের পতন হয় বর্তমান যুগে হয়তো আপনি আমি খেই হারিয়ে ফেলি বা আমরা হয়তো অসহায়ত্ব প্রকাশ করি যে আমরা কিছু শক্তিশালী রাষ্ট্রের কাছে জিম্মি এবং ইতিহাস থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি অ্যাটলিস্ট যে এই শাসনগুলো কোনো না কোনো একদিন পতন ঘটবে এই শাসনের যে পালা বদল বা হাত বদল আমরা যেটাই বলি না কেন এটা নিশ্চিত কখনো না কখনো ঘটবে বিশ্ব রাজনীতি বা বিশ্ব ভূ রাজনীতি আপনি যেটাই বলুন না কেন আপনি যদি ইতিহাস থেকে শিক্ষা নেন তাহলে অ্যাটলিস্ট আমার সাথে হয়তো আপনি একমত হবেন যে এই ক্ষমতার যে পালা বদল বা হাত বদল এটা একটা নিশ্চিত ব্যাপার বা সিকুয়েন্সিয়াল একটা ব্যাপার এই অটোমান সাম্রাজ্যের বিষয়টা আসলে বিশাল একটা বিষয় কারণ তাদের যে শাসনামল আমি যেটা বিভিন্ন বই পড়ে জানতে পেরেছি যে এটা আসলে ছোট কোনো ব্যাপার মানে এটা নিয়ে আমি হয়তো মানে এরকম হতে পারে যে তিন চারটা এপিসোড হয়তো আমি করতে পারি কিন্তু এটা খুবই মনোটোনাস লাগবে আমার কাছে মনে হয় তো আমি মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আশা করব যে বিষয়টা আপনাদের কাছে ভালো লেগেছে কিন্তু তারপরেও আমি একটু সামারাইজ করতে চাই এই সম্পূর্ণ অটোমান সাম্রাজ্যের ব্যাপারে যেমন অটোমান সাম্রাজ্যের উত্থান হয়েছিল বারোশো নিরানব্বই সাল থেকে চোদ্দশো তিপ্পান্ন সালের মধ্যে এবং সবচেয়ে ভালো যে যুগ মানে গৌরবময় যে যুগ ছিল সেটা হচ্ছে চোদ্দশো তিপ্পান্ন সাল থেকে ষোলোশো ছয় সাল পর্যন্ত এবং এই সময়টাকে বলা হতো অটোমানদের স্বর্ণযুগ এবং তারপরে আস্তে আস্তে অবক্ষয় হতে শুরু করে ষোলোশো ছয় থেকে সতেরোশো বিরানব্বই সাল এই সময়টার মধ্যে এবং ফাইনালি পতন হয় অটোমান সাম্রাজ্যের সেই সময়কালটা হচ্ছে সতেরোশো বিরানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এই সময়টাতে নেপোলিয়ন মানে সতেরোশো আটানব্বই সালে যখন মিশর আক্রমণ করে তখন অটোমানদের দুর্বলতা উন্মোচিত হয় এবং জাতীয়তাবাদী যে আন্দোলন আছে সেইগুলো মাথাচারা দিয়ে ওঠে ইউরোপে স্পেশালি গ্রিস সার্বিয়া এবং বুলগেরিয়ার মতো দেশগুলোতে এবং রুশ অটোমান যুদ্ধ সংঘটিত হয় এই সময়টার মধ্যে এবং অটোমানদের পরাজয় ঘটে অনেকগুলো ঘটনা ঘটে এই সতেরোশো বিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত এবং ফাইনালি প্রথম বিশ্বযুদ্ধের পর আপনি বলতে পারেন যে অটোমান যেই সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের পতন হয় যাই হোক এটা একটা ঐতিহাসিক বিষয় ছিল এবং এই বিষয়টা আমাদের একজন লিসেনার জানতে চেয়েছেন যার নাম সম্ভবত তালহা ওয়াইটি আমি ছোট করে বিষয়টা আলোচনা করলাম এবং এগেইন আমি বলতে চাই যে এটা আসলে ছোট খাটো কোনো বিষয় না মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম উত্থান এবং পতন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আশা করি যে আপনাদের কাছে বিষয়টা ভালো লেগেছে যদি আপনি অটোমান সাম্রাজ্যের ব্যাপারে আর আরও কোনো তথ্য সংযোজন করতে চান তাহলে কমেন্ট সেকশন আপনার জন্য ওপেন আছে আপনি সেখানে লিখে জানাতে পারেন এবং তালহাও যদি আরও কিছু জানাতে চায় বা আরও কিছু যদি জানতে চায় ছোটখাটো করে কমেন্ট সেকশনে সে লিখে জানাতে পারে আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য বাট এই মুহূর্তে রাজীব নিতে চাচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর ব্যাক করব সো কোথাও যাবেন না সাথেই থাকুন শুনতে থাকুন মিস্ট্রি নাইন ওয়ান সিক্স